আলহামদুলিল্লাহ বর্ণনা হাদিস যে একবার এক ঘটনা ঘটে এক মুসলিম আর এক মাঝে ইস্তাব্বা রাজুলানে রাজুল মিনাল মুসলিমিন ও রাজুল মিনাল ইয়াহুদ একবার ঝগড়ায় লিপ্ত হয় ইস্তাব্বা সেবাব থেকে সেবাব মানে গালি গালাজ করা সেবাব মানে গালি দেওয়া নবী হাদিস আছে সেবাবুল মুসলিমে ফসুকুন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাল সেবাব থেকে ইস্তাব্বা এটি হচ্ছে ফেল বাবে ইস্তিয়ালের বাবে ইস্তিয়াল ইস্তাব্বা সাব্বুন হচ্ছে মাদ্দা সিন বা বা মাদ্দা সেবাব মাস্টার এরকম এর আগে একটি হাদিস গুজরেছে গত দার্সের আগের দার্সে এই কিতাবে হাদিস কিতাব রেখাকে লাতা তাসুব্বুল আমওয়াত মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না ফাইন নাহুম কাদ আফজাও এলা মা কাদ্দামু যা কিছু আল্লাহর কাছে আমল পাঠিয়েছে তা পর্যন্ত তারা পৌঁছে গেছে ভালো করে থাকলে ভালো পেয়েছে আর পাপ করে থাকলে শাস্তি পেয়ে গেছে সুতরাং তোমাদের গালি দেওয়ার কোনো যুক্তি নেই গালমন্দ করা খারাপ বলা লোকটি খুব বাজে লোক ছিল লোকটি খুব খারাপ লোক ছিল লোকটি বেনামাজি ছিল লোকটি দুষ্ট দুরাচার চোর ছিল জানি ছিল ইত্যাদি সব বলা জানিকেও নিষেধ করেছে নবী করিম মরার পরে বলতে কারণ আর সংশোধন হবে না মানুষের আয়ব বলবেন কি জন্য গীবত করার উদ্দেশ্যে বলা হারাম জীবদ্দশায় আর মরার পরেও সংশোধন হবে না আর চোখের আড়ালে থাকলে সংশোধন হবে না তাহলে মানুষের যদি আইব বলতে হয় তাহলে সামনে বলতে হবে বা সংশোধনের উদ্দেশ্যে সামনেও যদি না হয় তাহলে এমন ব্যক্তিকে বলতে হবে যার হাতে ক্ষমতা আছে বা যার দ্বারা ওর সংশোধন হতে পারে যেমন এখানে একজন আছেন তার বিশেষ দোষ আছে আপনি সংশোধন করতে পারছেন আপনার সাথীর সঙ্গে কিন্তু আপনি বললে আপনাকে হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দেবে অথবা আপনার সাথে ঝগড়া করে দুশ্মনী করে আপনার ক্ষতি করে দেবে কিন্তু ভাবছেন যে আমাকে বললে হয়তো আমি যদি পার্সোনাল বলি তো হয়তো তার সংশোধন হতে পারে আমাকে বললেন ওর সামনে তো বললেন না কারণ ওর অনিষ্ট থেকে সার থেকে বাঁচতে চাইছেন যদি জানেন যে হুজুরকে বলেছে শেখকে বলেছে তাহলে হয়তো আপনার ব্যাপারে তার মনে একটা শত্রুতা জাগতে পারে চুপচাপই বললেন এটাও তো চোখের আড়ালে বলা হলো কিন্তু আপনার উদ্দেশ্য যেহেতু তার সংশোধন করা সে যেন গিবত নয় তাহলে মানুষের দোষ উল্লেখ করা যেতে পারে শুধু ইসলার উদ্দেশ্যে গিবতের উদ্দেশ্যে তার মানহানি করার উদ্দেশ্যে বলা যায় নয় এই জন্যই মৃত্যুর পরে বলা যায় নয় কারো দোষ কারণ এরপরে আর সংশোধনের কোনো রাস্তা নেই লোক মরে গেছে কি সংশোধন করবেন তারা তো ওইখানে লাতাসুব্বু শব্দ শব্দটি এসছে এখানে ওই শব্দ থেকে এসছে ইস্তাব্বা রাজুলানে দুইজন ব্যক্তি একে অপরকে মাবি ইফতিয়ালের একটি খাসিয়াত মানে বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকাত শরিক হওয়া যেমন কাতালা মানে হত্যা করা নয় লড়াই করা লড়াই এক পক্ষ থেকে হয় দুই পক্ষ থেকে হয় এইরকমই একে অপরকে গালি দেওয়া সাব্বা মানে একদিক থেকে গালি দেওয়া সাবাবতুহু আমি তাকে গালি দিলাম কিন্তু ইস্তাব্বা মানে একে অপরকে গালি দেওয়া হয় মুশারাকাতে টিকে বলে তো ইস্তাব্বা রাজুলান দুইজন ব্যক্তি একে অপরকে গালি দেওয়া শুরু করেছে ঝগড়া করে যা ঝগড়াতে হয় তর্ক বিতর্কে রাজুলুম মিনাল মুসলিমিন তাদের একজন তো মুসলিম ছিল ও রাজুলুম মিনাল ইয়াহুদ আরেকজন ইহুদি এই ঝগড়ার সময় ফাকাল মুসলিম মুসলিম বললেন ওয়াল্লাজি ইস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন সেই আল্লাহর কসম করে বলছি আমি যে আল্লাহ যে সত্তা মোহাম্মদ সাল্লামকে সারা বিশ্ব জাহানের ওপর সম্মানিত করে মনোনীত করেছেন ইস্তাফা মানে মনোনীত করেছেন না সম্মানিত না ইস্তাফা মানে বাছাই করা মনোনীত করা নির্বাচিত করা যে আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী সাল্লামের একটি উপাধি লাকাব হচ্ছে মুস্তফা আমাদের দেশের ওয়াজ মাহফিলের লোকেরা বলেন না ওয়াইজরা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম ওই যে মুজতবা মুস্তাফা এই ইস্তাফা থেকে ইস্তাফা মাবে এফতিয়াল থেকে এর মানে হচ্ছে সাফিউন মাদা সাফিউন মানে খালিস আর মনোনীত করা হয় খাঁটি জিনিসকে মনোনীত করা হয় খাঁটি ব্যক্তিকে মনোনীত করা হয় তো ইস্তাফা মানে হচ্ছে মনোনীত করা নবী সাল্লাম মুস্তাফা মুজতাবা এগুলো মানে বাছাই করা মনোনীত করা নির্বাচন করা তো বলছেন যে তিনি কসম করছেন সেই সত্তার কসম করে বলছি যিনি মোহাম্মদ সাল্লামকে সারা বিশ্ব জাহানের ওপর কি করেছেন শ্রেষ্ঠ সম্মানিত করে মনোনীত করেছেন সৃষ্টির সেরা করে মনোনীত করেছেন যে সৃষ্টি সেরা কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে কসম করলেন তার কসম ঠিক আছে কিন্তু কসম যেহেতু আক্রোশমূলক ঝগড়া চলছে ইহুদির সাথে হেঙ্গির যে তোমাদের নবীর চাইতে আমাদের নবী বেশি বড় দেখো এই উদ্দেশ্যে তার কসম করা কিন্তু ইয়াহুদি তখন বলে উঠেছে ওয়াল্লাজি ইস্তাফা মুসা আলাল আলামিন সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সারা বিশ্ব জাহানের উপরে শ্রেষ্ঠ সম্মানিত করে মনোনীত করেছেন তো এই এর কসম শুনে কসম দিয়ে কি বলতে চেয়েছে ইয়াহুদি বলতে চাই তোমাদের নবী চাইতে আমাদের নবী শ্রেষ্ঠ বড় রাগ হয়েছে আরো গরম হয়ে গেছেন এই মুসলিম কাল ফাকাজেব আল মুসলিম ইন্দা জালেক এই কথা শুনে মুসলিম অত্যন্ত রাগান্বিত হয়েছে ফালাতামা ওয়াজহাল ইয়াহুদি ইয়াহুদির গালে ওয়াজহ মানে চেহারা গালে দিয়েছে একটা চড় লাতাম মানে চড় মারা একটা চড় দিয়েছে ইয়াহুদি আর কি করবে ইয়াহুদি দুর্বল পারেনি মুসলিমকে ফাজাহাব আল ইয়াহুদি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু ইয়াহুদি জানছে আল্লাহর নবীর কাছে গেলে বিচার করে পাবো জি এইরকম অমুসলিমরা যুগ যুগে এই মুসলিমদের ইতিহাস রয়েছে যে মুসলিমরা এত ন্যায় পরায়ণ হইতো নবী সাল্লাল্লাহু ইসলামের আদর্শের উপর যে মুসলিম রাজাদের কাছে ভারতের হিন্দুরা বিচার নেওয়ার আসতো বিচার নেওয়ার জন্য আসতো হিন্দুদের কাছে তারা বিচার চাইতো না যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন কাসেম পৌঁছিলেন আশি হিজরির পরেই তো সেই সময় মোহাম্মদ বিন কাসেম যে যে এলাকায় গিয়েছেন হিন্দুরা চাইতো যে মোহাম্মদ বিন কাসেমই থাক আমাদের রাজা বাদশাহ মোহাম্মদ বিন কাসেমকে তারা বলতো আমাদের দেবতা হিন্দুদের মধ্যে আছে একজন বড় মানুষ ভালো মানুষ হলেই তো তাদের দেবতা কারণ তারা যখন গরু ছাগল সবকিছুর পূজা করতে পারছে তো একজন শ্রেষ্ঠ ব্যক্তির পূজা করা বা তাকে দেবতা মনে করা তাদের কাছে যুক্তিসঙ্গত তো মোহাম্মদ কাসেমকে তারা দেবতা বলতো ভগবান ঈশ্বর দেবতা পাঠিয়েছে আমাদের মাঝে তারপরে তাদের কোনো কিছু সমস্যা হলে তারা বিচার করতে আসতো মুসলমানদের কাছে মোহাম্মদ ইবনে কাসিমের কাছে প্রথম ব্যক্তির কথা বললাম যিনি ভারতে ভারত উপমহাদেশে পৌঁছেছিলেন বর্তমান যে করাচি রয়েছে সেখানে পৌঁছেছিলেন সেই এলাকায় ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন আর তারা বলতো যে আমরা দুধ পেয়েছি ভগবানের ঈশ্বরের দুধ পেয়েছি তিনি থাকবেন তার কামনা করত অনেকে ইসলাম গ্রহণ করেনি কাফের হিন্দুই ছিল কিন্তু কামনা করত যে না মুসলিমদের রাজত্বই থাক কারণ তারা নাই প্রতিষ্ঠা করেছে তারা শোষণ করতেন না কিন্তু হিন্দু রাজারা হিন্দু জমিদারেরা হিন্দু নেতারা তাদের শোষণ করত জুল অত্যাচার তাদের উপর করত তো এই ইহুদিও জানতো যে আমাকে তো মারলো মুসলিম এর নাই বিচার যদি পাই তো মোহাম্মদ সাল্লামের কাছে পাবো আমাদের নেতাদের কাছে গিয়ে পাবো না তো ফাজাহাব ইহুদি কারণ তাদের নেতারা ঘুষখোর তাদের নেতারা মৃত্যু তাদের নেতারা তাদের নিজের মান সম্মানের কথা চিন্তা করবে যে মুসলিমকে যদি খুশি রাখে মুসলিম শক্তিশালী মুসলিমকে খুশি রাখলে আমরা ঠিক থাকবো তার নেতারা তাহলে এই ভয়ও নাই বিচার নাও করতে পারে বিভিন্ন কারণে ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লামের কাছে চলে যাচ্ছে আখবর আহবিমা কানামিন মিন আমরিহি গিয়ে তাকে শোনালো সেই ব্যক্তি সেই ইয়াহুদি যা হয়েছিল তাদের ঘটনা মিন আমরিহি তাদের যে মামলা হয়েছিল ও আমার মুসলিম আর মুসলিম মুসলিমের সাথে তার যে হয়েছিল মানে মারামারি বা ঝগড়া তর্ক তা শোনালো সে ফাকালা রসুল্লাহ রসুল্লাহ শুনলেন দুইজনের কসম করার কথা শুনলেন শোনার পরে বললেন কি লা তোখাইয়েরুনি আলা মুসা মুসলিমদেরকে বললেন তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব দান করিও না লা তোখাইয়েরুনি মানে লা তোফাদ্দিলুনি আমাকে শ্রেষ্ঠত্ব দিও না আমাকে বড় বলে তোমরা ঘোষণা করিও না মুসা আলাইহিস সালামের উপর কারণ এর কারণ কি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ কখনো নয় এটি হচ্ছে আমাদের আহলে সুন্নাতাল জামাতের আকিদা সমস্ত আম্বিয়াদের মধ্যে হ্যাঁ, পাঁচজন আম্বিয়া শ্রেষ্ঠ উলুল আজমিনা রসুল যাদেরকে আল্লাহ বলেছেন ফাসদের কামা সাবারা উলুল আজমিনা রসুল পাঁচজন নবী সমস্ত আম্বিয়া রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচজন জি কোরআনের দুই আয়াতে এই পাঁচজন আম্বিয়ার নাম এসেছে সূরা সূরার একটি আয়াত রয়েছে জি তো তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ সার্বিক দিক থেকে সার্বিক গুণের দিক থেকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি ফার্সিতে কবিতা আছে আমাদের দেশের আলেমরা তো ফার্সি মুখস্থ করতে ভালোবাসে ছোটকালে ওই দু একটা ফার্সি আমিও মুখস্থ করেছিলাম হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামাদারি তু দারি হোসনে ইউসুফ ইউসুফ আলি সাল্লামের সৌন্দর্যতা সুন্দরের দিক দিয়ে সমস্ত মানুষের মধ্যে আর আম্বিয়াদের মধ্যে সবচেয়ে সুন্দর কে ইউসুফ আলাইহিস সালাম হোসেন ইউসুফ আর দমে ঈসা ইয়াদে বাইজা দারি এখানে ঈসা আলাইহিস সালামের ফজিলতের কথা বলা হয়েছে আর বলা হয়েছে ইয়াদে বাইজা সাদা হাত এটি মুজিজা ছিল মুসা আলাইহিস সালামের তো মুসা আলাইহিস সালাম যখন বগলে হাত দিতেন বের করতেন তখন চাঁদের মতো চমকিত চকমক করত এই মুজিজা দিয়েছেন ফেরাউন আলী ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাবার সময় আল্লাহ ফাকরাবুল আলামিন যার কথা বলা হয়েছে কোরআন করিমের আয়াত পড়েন ফাইজা হে বায়জাউলিন নাজরিন ওয়া আখরিজ ইয়াদাকা ফাইজা হিয়া বায়জাউলিন নাজরিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন তারপরে বলছেন কবি যে আঁচে খুবা হামা দারা তু তানহা দারি আঁচে খুব হামা মানে সমস্ত সমস্ত আম্বিয়াদের যে সব গুণ ছিল সমস্ত গুণগুলি তু তানহা দারি হে নবী আপনার মধ্যে সবগুলি মজুদ রয়েছে সৌন্দর্যতাও মজুদ আছে আর তাদের যে মজেজাগুলি আছে সেই মজেজাগুলিও মজুদ নবী করিম সাল্লাহ ইসলামের মধ্যে এইভাবে প্রশংসা করা হয়েছে নবী করিম সাল্লাহ এই কবিতায় তো নবী করিম সাল্লামকে সার্বিক দিক থেকে ধরলে তার শ্রেষ্ঠত্ব রয়েছে অনেক সময় হয় যে একটা গুণে একজন হয়তো শ্রেষ্ঠ কিন্তু বাকি গুণগুলি তার মধ্যে নেই ঠিক না কিন্তু একজন লোকের মধ্যে দেখা যাচ্ছে যে সব দিকেই তার গুণ আছে তাহলে কে বেশি ফজিলত পাবে একজন একবারে পাকা হাফেজ এমন হাফেজের হাফেজ একটাও ভুল হয় না তারাবি পড়ালে তার কোনোদিন তাকে লোকমা দিতে হয় না তো হেফজের ক্ষেত্রে মেয়া মেয়া একবারে কিন্তু ফেকাই দুর্বল হাদিসে সই জৈব বুঝে না আরবি ভাষা আর এই ভাষা শুদ্ধ ভাষা জানেন না আর আরেকজন একবারে পাকা হাফেজ তো নয় কিন্তু মোটামুটি যথেষ্ট হেফজ আছে আরবি বুঝে ফেকা বুঝে তাফসির বুঝে হাদিস বুঝে তো কাকে শ্রেষ্ঠত্ব দিবেন যে মেয়া মেয়া হাফেজ তাকে তো এইরকমই নবী করিম সাল্লামের সম্মান অন্যান্য আম্বিয়াদের মধ্যে এরকমই ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ফাকরাব যেভাবে পরীক্ষা করেছেন যদি পরীক্ষার দিকটি দেখা যায় তাই ইব্রাহিম আলী ইসলাম পরীক্ষা খুব বেশি আর যেখানে আল্লাহ পরীক্ষা করেছেন পাশ করেছেন ইব্রাহিম আলী ইসলাম ছেলে জবাই করার পরীক্ষা নবী সাল্লামকে ওই রকম পরীক্ষা করা হয়নি কিন্তু ওই রকমের অনুরূপ পরীক্ষা করা হয়েছে আল্লাহ একটি না তিন তিনটি ছেলে দিচ্ছেন আবার নিয়ে নিচ্ছেন ছেলে দিচ্ছেন আবার নিয়ে নিচ্ছেন তো এইভাবে নবী করিম সার্বিক দিক থেকে দেখলে সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠত্ব হাসিল আছে তারপরেও নবিসাল বলছেন লাতোখা ইয়েরুনি আলা মুসা মুসা আলি ইসলামের উপর আমাকে ফজিলত দিও না শ্রেষ্ঠত্ব দিও না নিষেধ করলেন এই সম্পর্কে আমরা বলবো যে এটি নবী সালামের পক্ষ থেকে তাওয়াজ খাকসারি নমনীয়তা জি না ভদ্রতা আলাদা জিনিস একটা হচ্ছে নিজে যোগ্য হওয়া সত্ত্বেও যতটা যোগ্যতা আছে তার চাইতে নিজেকে খাটো মনে করা ছোট মনে করা এটি হচ্ছে বিনয়ী হওয়া নমনীয়তা তাওয়াজু আর আরবিতে তাওয়াজু বলা হয় আর ফার্সিতে খাকসারি বলা হয় আমাদের দেশের লোকেরা খাকসার লিখে না চিঠি লিখার পরে খাকসার অমুক খাকসার আসলে খাক মানে মাটি আর সার মানে যে মাটিতে মিলে যেতে পারে বড় মানুষ সাড়ে তিন হাতের উঁচা তারপরে মাটিতে মিশে যেতে পারে মানে নিজেকে ছোট মনে করতে পারে ওই থেকে খাকসারি শব্দটি আসছে নবী সাল্লাল্লাহু বলেছেন এই হাদিসে এর আগে পড়া হয়েছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করলো নিজেকে রেখে দিল নিচে আল্লাহ তাকে উঁচা করে দেবে আল্লাহ তাকে সম্মানিত করবেন তো মানুষ যে যতটা বিদ্যা রাখে বুদ্ধি রাখে সাবজেক্ট বুঝে পেশা বুঝে তার চাইতে যদি নিজেকে ছোট মনে করে এর নাম তাওয়াজো একজন গাড়ির মেকানিক যতটা ভালো মেকানিক তার চাইতে নিজেকে ছোট মনে করে ভাই আমি হত ভালো না কোনো রকম কাজ চালিয়ে দিই এটা হচ্ছে তাওয়াজো আর সে যদি বলে যে আমি ইসলাম সম্পর্কে না বুঝলে কি হবে গাড়ির ব্যাপারে না আমি মেয়া মেয়া এটি তাওয়াজো না এটি অহংকার যদিও সে ইসলাম সম্পর্কে সে শেয়ার করলো যে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কোরআন হাদিস অত বুঝি না কিন্তু গাড়ির মেকানিক ও যথেষ্ট বুঝি তার এটি তামাজ হলো না যে যে সাবজেক্ট বুঝে সে সম্পর্কে যতটা সে বুঝে তার চাইতে নিজেকে কম মনে করবে তো নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তামাজও পেশ করলেন আর এই জন্যই করলেন যে যাতে করে এই সাহাবিকে শেখানো হয় যে আম্বিয়াদের মধ্যে ফজিলত দিতে নেই তাহলে কি আমরা ফজিলত দিতে পারবো না আমরা যে বলি সৈয়দুল মুরসালিন আফজালুল বাশার সৃষ্টি মানুষের সেরা আর রসুলদের তিনি সর্দার এইরকম বলা যাবে না তাহলে ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদুল মুরসালিন এই তো ফজিলত দিলাম লা তুখাইয়িরুনা আলা মুসা নবী নিষেধ করেছেন যে মুসার উপর আমাকে ফজিলত দিও না আর আমরা তো খুদবাই পড়ছি বলছি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদুল মুরসালিন আফজালুল বাশার বলছি তো জায়েজ নাই নাকি এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয় এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয় এমন ইশারা ইঙ্গিত আপনি কথা বলছেন যাতে একজনকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন আর আরেকজনকে নামিয়ে দিচ্ছেন যেমন এমন প্রসঙ্গ চলছে ছেলে মেয়েদের মধ্যে যে আপনি কম্পেয়ার করছেন যেন যে ছেলে আমার ছেলে মেয়েদের মধ্যে কে ভালো এইরকম একটা এই আলোচনা আপনার এই আলোচনার মধ্যে বলছেন আমার ছেলেদের মধ্যে একমাত্র এই ছেলেটা এক নম্বর ছেলে একমাত্র এই ছেলে ভালো তাহলে তার মানে বাকিগুলো ভালো নয় এটা বলা হয় মাফুমে মুখালে না এইরকম করে না এতে হবে অন্য ছেলেদের মনে করতে হবে অন্য ছেলেরা ভাবে দুই আমাকে তো আমার বাবা ভালোই বসে না মানুষই মনে করে না তাহলে খারাপ হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাবে যে আমি তো এমনি খারাপ বাপের কাছে মায়ের কাছে তো এমনি খারাপ বুঝলি খারাপই হয়ে যাবে তাহলে এইভাবে কথা বলতেন এটি তরবিয়তের খেলাফ ছেলে মেয়েদের বা যারা আপনার সামনে শিক্ষা নিচ্ছে তাদের তরবিয়তের খেলাফ এখন আপনাদের মধ্যে বলতে গিয়ে যদি বলি মাশাআল্লাহ মাহমুদ যা আছেন না এক নাম্বার আব্দুল খালি ভাবে তাহলে আমি তো কোনো নম্বরই পেলাম না <laughs> ঠিক না জালাল ভাই বলেন যে তাহলে তো আমার কোনো স্থানই নাই মনে হয়েছে শেখের কাছে খারাপ হয়ে যাওয়া অবস্থা এই জন্য এইরকম ঠিক নয় এমন ভাবে কথা বলতে নেই যাতে অন্যকে তারিজ করা আরবিতে বলে মানে ইশারা ইঙ্গিতে তার মানহানি হচ্ছে যেন বা তাকে একটু নামিয়ে দেওয়া হচ্ছে তো এইরকম ফজিলত দেওয়া যাবে না নবী সাল্লামকে তবে হক বলার ক্ষেত্রে সত্য বলার ক্ষেত্রে বা আমরা নবী সাল্লাম হুদুল সালাম পেশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সৈয়দুল মুরসালিন আফজালুল বাসার সৃষ্টি সেরা ইত্যাদি ইত্যাদি সাহেবুল শাফা সাহেবুল হাউজ ওয়াল কৌসার সবই বলবো জি নবী সাল্লাম নিষেধ করেন একটা তাওয়াজের জন্য আর এক হচ্ছে যে অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না যদি মনে করেন একটি ইসলামী প্রতিষ্ঠানে কয়েকজন আলেম আছেন মাদ্রাসায় অথবা ইসলামী সেন্টারে কয়েকজন দায়ী আছেন আর বলছেন যে ইসলামী সেন্টারে দায়ী একমাত্র অমুক সাহেব আছেন তাহলে অন্যদের কথা কিছুই বললেন না চুপ থাকলেন কিন্তু আপনি তাদের মানহানি করলেন এভাবে বলা ঠিক নয় তবে আপনার বলা ভঙ্গিমাটা অন্যরকম হইতে হবে যদি কারো গুণ বয়ান করতে হয় তাহলে ফাইন্নান নাসা ইয়াস আকুনা ইয়াউমাল কিয়ামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মুসার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিও না তাহলে মুসা আলাইহিস কিছু ফজিলত বর্ণনা করতে হয় এমন একটা দিক বর্ণনা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই দিকে নবী সাল্লাল্লাহু মুসা আলাইহিস ফজিলত স্পষ্ট দেখতে পাচ্ছেন তা হচ্ছে কিয়ামতের মাঠের কথা বলছেন যে ফাইন্নান নাসা ইয়াস আকুনা ইয়াউমাল কিয়ামা লোকেরা কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে আকুন আউ্বালা মাইয়ফিক আর আমি প্রথম হুশে আসবো তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বা কিয়ামতের দিনে বেহুশ হবেন সেঙ্গায় ফুৎকারের পরে নাবিও বেহুশ হয়ে যাবেন ইউফিকও বলছেন ইউফিক মানে হুঁশে আসা তাহলে বোঝা গেল এর আগে তিনি বেহুশ হয়ে গেছেন আউয়ালা মাই ইউফিক আমি প্রথম ব্যক্তি হুঁশে আসব হুঁশে আসার পরে যখন হাসরের মাঠে হাজির হব ফাইজা মুসা বাতেশুন বেজানিবিল আরশ হঠাৎ করে দেখব যে মুসা সাল্লাম আরো শের এক পায়া ধরে দাঁড়িয়ে আছে আমি প্রথম হুঁশে এসেছি আর উঠে উঠে হুঁশ হয়েই দেখছি যে মুসা আলাইহিস সাল্লাম পায়া ধরে আছেন তার মানে আমার আগেই তাহলে তার হুঁশ এসেছে অথবা হুঁশ যায়নি তাহলে তার ঠিক কিনা তো এই ফজিলত নবী সাল্লাহ সাল্লাম দেখছেন আমার চাইতে বেশি তাহলে ফজিলত দেখছি এদিক দিয়ে মোসা আলি সাল্লামের এই কথাটি আগে বলেছিলাম যে একটি দুটি গুণে দেখা যেতে পারে যে একজন বেশি আছে কিন্তু সার্বিক দিক দিয়ে দেখতে হলে নবী করিম সাল্লাহ সাল্লামের মধ্যে বেশি গুণ রয়েছে ফালা আদরি নবী সাল্লাম বলছেন আমি জানি না যে আকানা মুসা ফিমান সায়েকা আফাকা কাবলি যে মুসা আলি সাল্লাম বেহুশ হয়েছিলেন বা ওই সব লোকের অন্তর্ভুক্ত যারা বেহুশ হয়েছিলেন তারপর আমার আগেই তিনি হুঁশে চলে এসেছিলেন আউকানা মিম্মাস্তাসন আল্লাহ আজাল্লাহ অথবা তিনি ওই সব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশই হবে না আল্লাহ আকবার আল্লাহ তো নাম ধরে বলেননি যে কেউ কে কে বেহুশ হবে না বলেছেন কি না তাহলে এতে ইঙ্গিত কোন দিকে করা হয়েছে কে বলতে পারেন না নবী সাল্লাল্লাহু বলেন মিম্মাস্তাসনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিসনা করেছেন মানে এক্সেপশনাল বলেছেন ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশি হবে না নাম ধরে কারো কথা বলেছেন কি যে নূহ আলাইহিস সালাম বেহুশ হবে না আমু সালি আলাইহিস বেহুশ হবেন না যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন হ্যাঁ ভালো কথা বলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন এই কথা আল্লাহ বলেছেন কোথায় বলেছেন কোরআনে কারিমে রয়েছে ওয়া নুফিখা ফিস সূরে ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান আল্লাহ যখন সিংহায় ফুক দেওয়া হবে অর্থাৎ ফেরেশতা ইসরাফিল আলী ইসলাম ফুক দেবেন আকাশ এবং জমিনে মানফিস সামাওয়াত মানফিল আর জমিনে এবং আসমানে যে কেউ আছে জমিনে মানুষ জিন যত হায়ওয়ানাত রয়েছে সেই কিয়ামতের দিনে থাকবে আর আকাশে ফেরেশতাগণ আছেন সব শামিল কিনা এতে সব শামিল সবাই বেহোশ হয়ে যাবে ইল্লা মানশা আল্লাহ তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন আল্লাহ যদি চান যে জিব্রাইল বেহুশ হবে না হতে পারে কিন্তু কোনো দলিল নেই আমাদের আল্লাহ যদি চান যে মালাকুল মত যে রোহ কবজ করছে সবারই সে বাকি থাকবে সে বেহুশ হবে না হবে না তার মধ্যে হতে পারে স্টেশন ব্যতিক্রমের মধ্যে হতে পারেন তিনি মালাকুল মত ইল্লা মানসা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা অতবার অতপর দ্বিতীয়বার ফুক দেওয়া হবে ফাইজাহুম কিয়ামু ইয়ানজুরুন তখন সবাই দাঁড়িয়ে তাকাবে যে কি করতে হবে কোথায় যেতে হবে কোন দিকে সব যাচ্ছে এখানে ইল্লা মানসা আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে যে হয়তো ইল্লা মানুষ আল্লাহ আল্লাহ যাকে চাইবেন বেহস করবেন না হইতে পারে মোসা আলি সাল্লাম তাদের অন্তর্ভুক্ত আর না হলে হয়তো বেহস হয়েছেন কিন্তু আমার আগেই তিনি দাঁড়িয়ে আরসের পায়া ধরে দাঁড়িয়ে আছেন তাহলে আমার চেয়ে বেশি বুঝলো তার হয়ে গেল এই দিক দিয়ে তাহলে আমাকে লাতু খাইয়েরুনি আলা মুসা মুসার উপর আমাকে কেন শ্রেষ্ঠ তোমরা বলি শ্রেষ্ঠ বলিও না আচ্ছা মুসা আলাইহিস সালাম সম্পর্কে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছেন না হননি কেউ কেউ বলেছেন মুসা আলাইহিস সালাম না হবেন না হবেন না কেউ কেউ বলেছেন যে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না কারণ তাদের যুক্তি হলো যে মুসা আলাইহিস সালাম একবার বেহুশ হয়েছেন তো পরে যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন আরেন আল্লাহ জাহারাতান ফাখাযাতুম সাইকা বেহুশ হয়ে গেছিলেন তো ফাখাররা মুসা সাইকা রব্বি আরিনি আনজুর ইলাই ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কামো সারিসার বেহুশে পড়ে গেলেন কেউ কেউ এরকম ওলামাদের মত যে একবার আল্লাহ বেহুশ করবেন একবার তিনি বেহুশ হয়ে গেছেন সুতরাং বেহুশ হবে না কিন্তু হতে পারে যে তিনি হয়তো বেহুশ হয়েছেন আগে উঠে গেছেন আল্লাহ আলাম এ সম্পর্কে কিছু একিনের সাথে বলা মুশকিল পরের হাদিসটি আন আবি হুরায়রা কাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআকুন নাসু হিনা ইয়াসআকুন লোকেরা বেহুশ হবে যখন বেহুশ হওয়ার সময় হবে মানে কিয়ামতের মাঠে বা যেদিন সিংহায় ফুৎকার হবে ফা আকুন আউওয়ালা মান কাম আমি প্রথম ব্যক্তি দাঁড়াবো ফাইজা মুসা আখেজন বিল আরশ মুসা আলাইহিস সালামকে দেখব যে তিনি আরশ ধরে আছেন আরশ আল্লাহর ধরে আছেন ফামা আদরি আকানা ফিমান সাইক আমি জানি না যে তিনি বেহুশ হয়েছিলেন না হননি রাওয়াহ আবু সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কাল ইয়াকবিদুল্লাহু আল আরদা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধরবেন ধারণ করবেন মসজিদ ওয়াতুবি সামা আবে আসমানকে ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে নেবেন তাওয়া মানে গুটিয়ে নেওয়া চাটা সব চাটায় আছে যে মোড়ান গুটান এটাকে গুছিয়ে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মুড়িয়ে নেবেন গুটিয়ে নেবেন পুরো আসমানকে ডান হাতে তাহলে এর দ্বারা আমাদের একটি আকীদা প্রমাণ হয় তা হচ্ছে আল্লাহর হাত আছে এবং শুধু হাতিন না আল্লাহর ডান হাতও আছে ইয়ামিন হি বলেছে শুধু ইয়াদ বলা হয়নি ইয়ামিন বলা হয়েছে আর কোরআনী কারীম আল্লাহ পাক আপনার হাতের কথা বলেছেন দুই হাতের কথাও বলেছেন বাল দাহু মাবসুতাতান আচ্ছা যে সত্তার হাত রয়েছে তার আকার নাই নাকি তাহলে কোন পাগল আছে যে হাত তো আছে কিন্তু আকার নাই এরকম বলবে তাহলে এরা হলো ধর্মের পাগল দিন বুঝে না তারা নির্বোধ তাহলে যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নেই অথচ নবী সাল্লাম বলছেন ওয়াতবি সামা বিয়ামিনিহি আল্লাহ তার ডান হাতে আকাশকে গুটিয়ে নেবেন মুড়িয়ে নেবেন সুম্মা ইয়াকুলু তারপরে হাত মানে কুদরতি হাত আমাদের দেশের বিদাতিরা বলে বিদাতি আলেমরা বলে কুদরতি হাত তো কুদরত যদি হাত মানে কুদরত হয় তো একটা এক বচন বলা হবে আবার দুই কুদরত আবার কেমন হয় বালিয়াদাহুম আবসুতাতান আল্লাহ দুই কুদরত তিন কুদরত না পাঁচ কুদরত না দুই কুদরত কথা তাহলে বোঝা গেল যে দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে বালিয়া দাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা এই আকীদাও প্রমাণ হলো আর এটাও প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিনকে নিজ মুষ্টিতে দেবেন সুম্মা ইয়াকুলু তারপরে বলল আনাল মালিক আমি হচ্ছি বাদশাহ আমি বাদশাহ আজকের বাদশাহ সর্বক্ষণের বাদশাহ আইনা মুলুকুল আরজ কোথায় রয়েছে পৃথিবীর বাদশারা পৃথিবীর রাজারা কোথায় রয়েছে যারা তাদের দরবারে সিজদা সালামি করে তো মোগলের বাদশারা মোগল বংশের বাদশাদের দরবারে সেজদা সালামি হতো বাদশাহ অরঙ্গজেব ছাড়া বাকিগুলির কোথায় বাদশাহ যাদের দরবারে গেলে নজরানা পেশ করতে হইতো না হলে দেখা করার কোনো চান্স নেই নজরানা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে যেতে হবে কোথায় ওই পীরগুলি যাদের পীরের সাথে দেখা করতে গেলে পীরের নামে নজরানা আগে পেশ করতে হবে ওই মরিদ যারা গেটে রয়েছে ডানে বামে মরিদের মুড়িদ রয়েছে ভক্ত রয়েছে ভক্তদের মাধ্যমে নজরানা পেশ করতে হবে যে পীর সাহেবের সাথে দেখা করতে এসেছেন অমুক ডিস্ট্রিক্ট থেকে আর কিছু নজরানা তোহফা নিয়ে এসেছেন এই তোহফা পেশ করে দেওয়ার পরে তারপরে অনুমতি পাবে দেখা সাক্ষাৎ আমাদের দেশের মানুষরা এই বড় বড় আলেমদের সাথে আর এই পীরদের সাথে দেখা করার সুযোগই পাই না এই জন্য এখানে অনেক ভাইদেরকে দেখি আমাদের সাথে দেখা করতে এসে ভাবি যদি বাবরে বাপ দেখা করা যায় অথচ কোনো ব্যাপার না এটা ক্লিয়ার সরাসরি বলে আসসালামু আলাইকুম আমার এই মাসলা জিজ্ঞাসা করা আছে আহলান ও সাহলান সবাই সমান কিন্তু এই পরিবেশ ভারত বাংলাদেশে দেখেনি পীর ভক্ত দেশে হুজুরজির সাথে দেখা করা এত সহজ নয় এসে কাঁপতে হয় প্রথম দাঁড়িয়ে থাকতে হয় বসে না বুঝতে বললো বুঝতে সাহস করে না সত্য বলছে না এগুলি বাজে কথা বাস্তব কথা না এগুলি আল্লাহ আল্লাহ পাক রব্বুল এদেরকেই ডেকে বলবেন আইনা মুলুকুল আর ও সব পীরেরা কোথায় কারণ এরা সমাজের রাজত্ব করেছে আর এরা রাষ্ট্রীয় ক্ষমতা রাজত্ব না পেলেও জনসাধারণ রাজত্ব করেছে এরা এমন রাজত্ব করেছে যে রাজা বাদশাহকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও এত ভয় করে না যত ভয় করে পীর কেবলাকে কারণ পীর কেবলা তার রুহানি ক্ষতি করে দেবে তার আখেরাত বরবাদ করে দেবে আর রাষ্ট্রপতি খুব বরবাদ করলে কি করবে না হয় ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়াটাই বরবাদ করবে না হয় মেরে দিবে এই তো না হয় জেলে ঢুকাই দিবে কিন্তু পীর কিবলা যদি নারাজ হয়ে যায় তাহলে দুনিয়া আখেরাত সবকিছু ছেলে মেয়ে সব বরবাদ করে দেবে ধন সম্পদ আখেরাত জান্নাত সব বরবাদ করে দিবে ভাগ্যই খারাপ হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে এরকম ভয় করে হচ্ছে শিরক এই হচ্ছে শিরক আইনা মুলুকুল আরজ জমিনের রাজা বাদশারা কোথায় যারা রাজত্ব করেছে মানুষের উপর মানুষের মনের উপর মানুষের মানুষকে এত ভীত সন্ত্রস্ত করেছে আন আবি সাইদের খুদরি কাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতে খুবজাতান ওয়াহিদা সারা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একটি রুটি বানিয়ে দেবেন খুবজাতান ওয়াহেদা একটি রুটি হবে রুটি খাবেন ওই রুটি ইয়াতাকাফা ওয়াহাল জব্বার বিয়াদিহি এখানে আল্লাহর হাতের কথা এলো এলো বিয়াদিহি বুখারী শরীফের হাদিস এটি কিতাবুর রেকাব সহি বুখারী জি কোরআনে কারিমের পরে স্থান এই সম্পর্কে উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে হানাফি শাফি মালিক হামির সবার একমত আর আমাদের দেশে কমি মাদ্রাসা যেসব ভাইরা পড়েছেন তারা ওই সারে নখবা পড়েছেন তালাক্তাতিল উম্মাত বিল কাবুল বেয়ান্না আসাহুল কি কুতুবে বাদা কিতাবিল্লাহ সাহিউল বুখারী সুম্মা সাহিহ মুসলিম আছে না নেই যে সারা উম্মতের ইজমা রয়েছে সবাই সাদরে এই কথা গ্রহণ করে নিয়েছেন তালাক্তাতিল উম্মাত বিল কাবুল কি সবচাইতে সহি কিতাব কিতাবুল্লাহর পরে সহি বুখারী তারপরে সহি মুসলিম বিয়া দেখি বিকৃতি করবেন না অন্তরকে বাঁকা করবেন না সোজা মনে আল্লাহ এবং রসুলের কথা বোঝার চেষ্টা করবেন ইয়াতাকাফা ওয়াল জাব্বার জাব্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম যার মানে হচ্ছেন জবরদস্ত শক্তির যিনি মালিক যিনি পরাক্রান্ত জি যিনি কখনো কারো কাছে হার মেনে নেন না কোনো ক্ষেত্রে যিনি অপারগ হয়ে যান না জব্বার আর দুনিয়ার রাজা বাদশারা অনেক সময় অপারগ হয়ে যান আজকে আমেরিকা এত বড় শক্তি তারপরে ইরাকে সে হিমশিম অপারগ হয়ে পড়েছে দেখছেন দুনিয়ার রাজাবাদ সারা কেমন দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন এসব থেকে মুক্ত এই জন্য আল্লাহর আমরা তসবি করি সুবহান আল্লাহ আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র তাহলে এই ঘটনা ধর্মীয় ঘটনা যে আব্দুল কাদের জিলানি তার মুরিদের একটাই ছেলে ছিল আর রু অবস করে মালাকুল মত নিয়ে চলে গেছে তখন অনেকগুলি ঝোলা ভর্তি করে সারা দিনের সন্ধ্যায় কাজকর্ম করে সবগুলি রুহ নিয়ে যাচ্ছিলেন মালাকুল মত আর রাস্তা গিয়ে কাড়াকাড়ি করে ব্যাগটাই কেড়ে নিল আর সবগুলি রুহ পড়ে গেল আর সেই দিনে যত লোক মারা গেছিল যত শিশু মারা গেছে সবগুলি জিন্দা হয়ে গেল বড় পীর আব্দুল কাদির জীবনে বাংলায় পড়েন উর্দুতে পড়েন তাতে এই কিসা মজুদ আছে তারপরে কানতে কানতে চলে গেলেন মালাকুল মত আল্লাহর কাছে কাঁদছেন গিয়ে যেমন ছোট বাচ্চা এসে কাঁদে আমাদের বাচ্চারা একটা এক বাচ্চা আর এক বাচ্চা জুলুম করে দিলে এসে বাবার কাছে কাঁদে মায়ের কাছে কাঁদে কি হয়েছে বাবা কি হয়েছে বলছে তো মারলো আমাকে মালাকুল মত অসহায় আব্দুল কাদের জেলানির সামনে গিয়ে কাঁদছে আল্লাহর দরবারে কি হয়েছে কি হয়েছে তোমার বলছে হ্যাঁ আর বলেন না আল্লাহ আজকে বড় ভুল হয়ে গেছে আপনার যে কোন বান্দা ছিল কত যে শক্তিশালী ছিল আমি একটা ছেলের আজকে রুহ কবজ করেছিলাম নিয়ে আসছিলাম ওটা চাইও আমি কেন দেবো আপনার আদেশ যে রাজা আজালোহা বলা ইউ আখের আল্লাহ কখনো বিলম্ব হবে না আমাকে এই হুকুম আল্লাহ আছে আমি নিয়ে এসেছি আমার কাছে রাস্তায় কাড়াকাড়ি শুরু করলো আকাশ জমির মাঝখানে কাড়াকাড়ি শুরু করলো আমি দেবো না ও নেবে এই দেব না ধস্তি করতে করতে আমার ব্যাগটাই ছেড়ে নিয়ে গেল আর সবগুলি রোজ চলে গেছে আজকে খালি হাতে আপনার দরবারে হাজির হয়েছি বিল্লাহ এগুলি হলো ধর্ম এগুলি ধর্ম ইসলাম আবার আল্লাহ কত অসহায় এখানে জাব্বার হতে পারছেন না আল্লাহ পাক নাউজুবিল্লাহ কবর পূজারীদের কাছে আল্লাহ জাব্বার নন আল্লাহ কত অসহায় বলছেন আরে মালাকল মত তুমি পাগলামি করেছো তোমার কাছে একটা চেয়েছিল যদি একটা দিয়ে দিতেও ফিরে চলে যেত খামাখাই একটা দিলে না সেজন্য সবগুলি গেল আল্লাহ আর প্রতিশোধ নিতে পারলেন না আব্দুল কাদির জিলানি যুদ্ধে পরাজয় স্বীকার করলেন আল্লাহ ফাকরাবুল আলম নউজুবিল্লাহ সেই এটি গেল আল্লাহ বলছেন নাই আখের আল্লাহ নাফসান যা যা আজ আল্লাহ সেই দিন তাখির হয়ে গেল এটি গেল আর কতদিন যে থাকবে তারপরে মরল এরা কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন না আমার কথা আল্লাহ তাদের কাছে জব্বার নয় তাহলে জাব্বার তাদের কাছে আব্দুল কাদির জিলানি হ্যাঁ জবরদস্ত জবরদস্তি করে কেড়ে নিয়ে চলে তো জাব্বার তো দেশে যদি এগুলি কিতাব হিন্দুরা পড়তো তো বলতো হিন্দু ধর্ম রামায়ণ আর মহাভারত রামায়ণ মহাভারত মনে হয় এত বাজে কিসা কাহিনী নেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে উল্টাবেন পাল্টাবেন তাকাফা মানে উল্টানো পাল্টানো কি ধরে জমিন ও জমিনের রুটি সারা পৃথিবীর রুটি আর সেটাকে ধরে উল্টাবেন পাল্টাবেন একবার এদিক করবেন একবার ওদিকে করবেন বড় আফগানি রুটি নিয়ে আসেন না এরকম করে হাতে করে কামা ইয়াকফাও আহাদুকুম খুবজাতাহু ফিস সুফারি যেমন তোমাদের কেউ নিজ রুটিকে সুফরার উপর দস্তরখানের উপর উল্টায় পাল্টায় একবার এদিকে রাখলেন একবার ওইদিকে রাখলেন নজলাল্লি আহলিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে যে রুটি বানিয়ে দেবেন কি উদ্দেশ্যে বলছে জান্নাতীদের মেহমান নওয়াজির জন্য আতিথ্যর জন্য নজলান মানে আতিথ্য করা লি আহলিল জান্নাহ জান্নাতীদের জন্য ফাতা রাজুল মিনাল ইয়াহুদ ইয়াহুদিদের একজন লোক আসলো আসার পরে বলল বারাকার রহমান ও আলেক ইয়া আবুল কাসিম হে আবুল কাসিম আপনার ওপর আল্লাহ বরকত দিক আলা উখবিরুকা আপনাকে আরো কিছু বলতে চাই বেনজলে আহলিল জান্নাত ইয়াউমাল কিয়ামাতে ওই ইহুদি এসে বলছে ইয়াহুদিদের কাছেও তাহলে তাওরাতের কিছু জ্ঞান ছিল তো বলছে যে আপনাকে বলবো কি বা বলবো নাকি বেনজলে আহলি জান্নাতীদের মেহমান নওয়াজি সম্পর্কে বা আতিথ্য সম্পর্কে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন কালা বালা আল্লাহ বলে হ্যাঁ বলো তুমি বলবে বলো ভালো ভালো কথা আমরাও জান্নাতে বিশ্বাসী বলো না কাল ওই ইহুদি বলছে তা কোন আরদ খুব জাতান ওয়াহেদা সারা পৃথিবী একটি রুটিতে পরিণত হবে কামা কালান নবী সাল্লাল্লাহু যেমন আল্লাহর নবী ওই হাদিসটিতে বললেন ফানাজারান নবী সাল্লাল্লাহু ইলাইনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন ইয়াহুদির কথা শুনে যে ইসলামের সত্যতা প্রমাণ হচ্ছে হ্যাঁ ইমান বিল আখেরা পরকালের প্রতি ইমানের যে ইসলাম তালিম দিচ্ছে তার সত্যতা প্রমাণ করছে শত্রু ইয়াহুদি শাস্ত্রের পরের দ্বারা যদি হাক্কানি ইসলামের হাক্কানিয়াত বা সত্যতা প্রমাণিত হয় তাহলে খুশির বিষয় খুশির বিষয় না ওয়াল হাক্কু মা শাহিদা বিহিল আদাউ আরবিতে একটি প্রবাদ আছে যে সত্য কথা ওইটি যে সম্পর্কে শুধু আপনজনেরা নিজের লোকেরাই সাক্ষী দেয় না শত্রুও সাক্ষী দেয় যে লোকটি ভালো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হেসে দিলেন সুম্মা যাহিক হাত্তা বাদাত নওয়াজিজ হাসতে গিয়ে নবী সাল্লামের দাঁত বেরিয়ে গেল নওয়াজিজ এই সাইডের দাঁত বেরিয়ে আসলো মানে একটু জোরে হেসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুম্মা কালা সুম্মা কালা তারপর বললেন আলা উখবের কাবিয়েদা মেহিন আপনাকে বলে দেব কি জান্নাতের তরকারি কি হবে রুটি তো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 দেওয়া হবে জান্নাতে মাছ দেওয়া হবে বাঙালি খানা হ্যাঁ রুটিটা একটু ঝামেলা ভাত হচ্ছে না ভাত না খেলে তো নাস্তাতে ঠেয়ে গেলাম তাই না ভাত যতক্ষণ খাইনি তখন নাস্তাই রাত্রে খেলেও নাস্তা দুপুরে খেলো নাস্তা পেট ভরে খেলেও নাস্তা হাফ খেলেও নাস্তা ফুল খেলেও নাস্তা তো এই তো নুন দেওয়া হবে না মাছ দেওয়া হবে সামাক আর বালাম মানে তার তফসির বালাম শব্দটি হচ্ছে হিব্রু শব্দ ইব্রানি আরবিতে ইব্রানি বলে ওইটিকে ইংরেজিতে বলে হিব্রু হিব্রু ভাষা বালামের অর্থ সাহাবাই কেরাম বুঝতে পারেননি তা জিজ্ঞাসা কালু সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ামা হাজা এটি আবার কি বালাম ওয়া নুন বললেন বললেন কালা সাউরুন ওয়া নুনুন সাউরুন মানে বলদ তাহলে গরুর গোস্ত এটাও বাঙালির প্রিয় খাদ্য কিন্তু খাসির কোরবানির চাইতে গরুর কোরবানি তারপর কবর মাজার তো বড় বড় গরু জবাই হচ্ছে একদিন ছবি দেখিয়েছি আমরা আঠারোশির বড় বড় গরু জবাই হচ্ছে ভারতে যত উঁচা উঁচা পশ্চিমা গরু আমরা পশ্চিমা গরু বলি গরু বলি এই উঁচা উঁচা গরু এবারে হাত দিয়ে ধরা যাবে ওপরে এত উঁচা উঁটের চাইতে উঁচা তো বলদের বাকারা বলা হয়নি গাভীর নাই বলদের গোস্ত দেওয়া হবে সর মানে বলদ ও নুন এবং মাছ ইয়াকুল মিন জায়দাতে কাবে দেহে মাসাব উন আলফান এত বড় মাছ হবে আর মাছের কলিজাই যে কত বড় হবে আর গরু এমন গরুর গরু হবে আর গরুর কলিজায় যে কত বড় হবে সুহান আল্লাহ জান্নাতের সত্তর হাজার জান্নাতি জান্নাতি ব্যক্তি তারা কলিজা খাবে না কলিজাতে যে একটু বেড়ে থাকে কলিজার এক সাইডে দেখবেন বেড়ে থাকে না ওটাকে জায়দা বলা হয়েছে কলিজাতে যে বেড়ে থাকা অংশটুকু রয়েছে তাই যথেষ্ট হবে কতজনের জন্য সত্তর হাজার জান্নাতির জন্য সত্তর হাজার ওই জান্নাতিদের কথা বলা হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন না বিশ্বাসের একটি হাদিস রয়েছে না ইয়াদখুলু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি সাবুন আলফান বেগাইরে হিসাবি বিনা হিসাবে আমার উম্মতের সত্তর হাজার জান্নাতে যাবে কিয়ামতের দিনে সাহাবারা তখন কল্পনা জনপ্রিয় করতে লাগলেন বুঝি হয়তো এরকম হবে আল্লাহিন ওলিদুফিল ইসলাম যারা জন্মগত মুসলিম যারা হয়তো সাহাবাই কেরামের আওলাদ কিন্তু কুফরি শিখ জীবনে করেনি ওই বাচ্চা থেকে কলমা পড়ে নিয়েছে আর বাবার কাছ থেকে শুনে ছোট থেকে মুসলমান ইত্যাদি কেউ বলে যে না আর কেউ হবে হয়তো যারা জিহাদ অংশ নিয়েছে ইত্যাদি ইত্যাদি নবী ওয়াসাল্লাম কি বলেছিলেন হুমুল্লাযিনা লায়াস্তার কোনা যারা ঝাড়ফুঁক তলব করে না ঝাড়ফুকের পিছনে অত ছোটা ছোটাছুটি করে না তলব করে না বলা হয়েছে তাহলে ঝাড়ফুঁক নবী শাসন করেছেন ঝাড়ফুঁক করুন ঝাড়ফুঁক করুন তা নিজে করার চেষ্টা করুন নিজে সথন নিজে করার চেষ্টা করুন আর ওর পিছনে এত ছুটিয়েন না ওর উপর আস্তে আল্লাহর উপরে তওয়াক্কল করতে শিখুন ঝাড়ফুঁকের উপরে তওয়াক্কল না শিরকের উপরে তওয়াক্কল তাবিজের উপরে এত তওয়াক্কল হয়ে গেছে তো ঝাড়ফুঁকে তো হইতে পারে ঝাড়ফুঁক তো শরীয়ত সম্মত কোরআন হাদিসের দোয়া দিয়ে হলে তো শরীয়তে আছে জি সুন্নত জি আর ওয়ালা একটাউন তারা দাগেও না কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য বা কোনো রোগ ভালো করার জন্য শরীরে পুরোনো যুগে লোহাকে গরম করে দাগতো এখনো দেখবেন সুডানিদের গালে দাগ আছে না দাগ দিয়ে বিশ্রী করে রাখে এই দাগ করে না মুসলিমরা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর ওয়ালা ইয়াতাতাইয়ারুন জি অলক্ষণ বা কুলক্ষিতে বিশ্বাসী নয় যে কোনো কিছু কুলক্ষী আছে অলক্ষণ আছে কোনো কিছুতে সকালবেলা বের হলাম চামারের সাথে দেখা হয়ে গেল রে তারপরে আপনার আজকে দেখলাম সকালে বের হইতে গাড়িটা স্টার্ট দিতে দেখলাম বিরাট অ্যাক্সিডেন্ট আজকে দিনটা ভালো লাগলো দেখ গাড়ি চালাবো না আজকে মনটাই খারাপ হয়ে গেল মাদ্রাসে গেলেন না সেদিন আপনি ডিউটি ছেড়ে দিল এইরকম কাজ করেন না ও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপর তারা ভরসা করে আল্লাহর উপর ভরসা করে এই সত্তর হাজার কথা আর কেউ বলে সত্তর হাজার বলে অনেক লোকের উদ্দেশ্য করা হয়েছে ওই সত্তর হাজারের সাথে শুধু খাস না বরং অন্য অন্যরাও তাতে হবেন জি আরেকটি হাদিস দিয়ে শেষ করেছি সামিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি বলতে ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন আফরা আফরাআ কিয়ামতের দিনে সমবেত করা হবে ইউশারু হাসর করা হবে মানে একত্রিত করা হবে মানুষকে আলা আরদিন বাইদা সাদা পরিষ্কার জমিনের উপর তার মানে এই জমিন থাকবে এই জমিনে পাহাড় আছে এই জমিনে গাছ গাছরা আছে এই জমিনে কত কি আছে উঁচা নিচা কাদা পানি তারপরে সমুদ্র আছে না এইরকম হবে না বেয়দা সাফ একবারে সমুদ্র থাকবে না নদী নালা থাকবে না খাল বিল থাকবে না কাদা পানি থাকবে না গাছপালা থাকবে না ছায়া থাকবে না কিছু থাকবে না এর প্রমাণ কোরআনে কারিমের আয়াত আল্লাহ এই জমিনকে পরিবর্তন করে দিন ইয়ামাতু বাদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার সূরা ইব্রাহিম আল্লাহ পাকের সাদ করেছেন তো সাদা একবারে খালিস আফরা মানে খালিস খালিস সাদা একবারে সাদা জমিন কোনো কিছু নেই আমরা সবুজ জমিন আমাদের বাংলাদেশের জমিন দেখলে কি ভারতের জমিন দেখলে সবুজ হয়ে আছে তাই না এখানকার জমিন দেখলে মরুভূমি আর মরুভূমি বা পাহাড় কালা আছে পাহাড়ি এলাকা মক্কা মদিনার দিকে গেলে এইরকম হবে না জমিন সাদা হয়ে আছে আর বরাবর সমতল ময়দার রুটির মত কোরসা মানে রুটি খুব মানে রুটি রুটি কোরসা মানে রুটি হয় কাকুর সাথে নাকি নাকি মানে যাতে আপনার কি বলে ওই গম পিসার পরে গমে যেগুলো ছোবা টোবা থাকে ছোবড়া তো ছোবড়া মুক্ত নাকি তার মানে ময়দা একবারে খালেস খালেস গমের রুটির মতো কালা সাহাল আউগাইরুহু লাইসা ফিহা মালামুন লি আহাদ এমন কি চিহ্ন পর্যন্ত থাকবে না দুনিয়ার জমিনে চিহ্ন আছে বিভিন্ন চিহ্ন দিক নির্দেশনা দেওয়া আছে এটা দাম্মাম যাচ্ছে এটা খাবজি যাচ্ছে এটা রিয়াজ রোড রিয়াজ যাচ্ছে এটা আবকিক যাচ্ছে এটা বাহরাইন যাচ্ছে দেওয়া আছে না নিশান দেওয়া আছে এত কিলোমিটার নিশানা দেওয়া আছে এখান থেকে রিয়াজ এত কিলোমিটার মক্কা এত কিলোমিটার সব নিশান দেওয়া আছে তারপরে একটা হচ্ছে আইলের নিশান আইল জমি জায়গার যে এটা হচ্ছে আমার জমি ওটা তোমার জমি ইত্যাদি ইত্যাদি সব কত রকমের নিশানা দুনিয়াতে দেওয়া আছে এগুলি থাকবে লাইসা ফিহা মা আলামুল্লি আদিন কোনো কারো কোনো রকমের নিশানা থাকবে না আইল সীমানা থাকবে না একেবারে সাদা জমিনে আল্লাহ ফাকরুল আলমিন হাসর করবেন আর সেই জমিন এই জমিন চাইতে অনেক বড় হবে আমাদের এক শ্রেণীর জাহিল মূর্খ লোকেরা বলে যে হুজুর আরাফার ময়দান নাকি হাসরের ময়দান হবে শুনেছেন হ্যাঁ, আরাফার ময়দান হাসরের ময়দান আরাফার ময়দানে এই হাজি কয়টা চোদ্দশো আঠাইশ হিজড়ির হাজি কয়টা আটেন না সারা বিশ্বের সমস্ত মানুষ কি করে এটে যাবে এখান থেকে থাকো সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাই